বলছেন এখানে পরীক্ষিত মহারাজ বলছেন বেদ তো ভগবানের হৃদয় ভগবান থেকে ভগবানই সাক্ষাৎ বেদ যা কি তো ভগবানই সাক্ষাৎ এখানে বলছেন তথাপি পরীক্ষিত বলছেন ব্রাহ্মণ ব্রাহ্মণ্য নির্দেশে নির্গুণে গুণবিত্তয় কথম চরতি শ্রুতয় সাক্ষাৎ সরসৎ পারে প্রশ্ন করছে পরীক্ষিত বলেন হে ব্রাহ্মণ প্রত্যক্ষরূপে নির্দেশ করবার অযোগ্য কখনো কখনো নির্গুণ রূপে ভগবান তো থাকেন অযোগ্য নির্গুণ এবং কার্যকারণ যে স্পৃষ্ট পরব্রহ্মের স্বরূপ কীরূপে সগুণ শ্রুতি সকল বর্ণনা করেন যেটাকে ব্রহ্মের যে গুণাবলী নিয়ে সমস্ত শ্রুতি স্মৃতি সব স্তুতি করেছেন এই ব্যাপারে জানতে চাইছেন তখন সেখানে বললেন তোমার যে এই প্রশ্ন সেটা সেটা পুরাকালে এইরকম একটা ঘটনা ঘটেছিল সেই সময়তে বলছেন পুরাকালে এরকম ধরনের ঘটনা ঘটেছিল একদিন ভগবতপ্রিয় নারদ সমস্ত লোক পর্যটন করতে করতে ঋষি নারায়ণকে দেখবার জন্য নারায়ণ আশ্রমে গেছিলেন আর নরনারায়ণ পূর্ব থেকেই জগতের মঙ্গলের জন্য বিশাল তপস্যা করছেন পূর্বে থেকেই ব্রহ্মাদ ব্রহ্মার দিনের প্রথমাংশ থেকে এই ধর্মজ্ঞান এবং সমতাযুক্ত তপস্যার আশ্রয় গ্রহণ করেছেন এই কে নরনারায়ণ এরা করে যাচ্ছেন আর সেই নারায়ণ আশ্রমে উপবিষ্ট কলাপ গ্রামবাসী ঋষিগণে পরিবৃত নারায়ণ ঋষিকে প্রণাম করে নারদজি এই কথাই জিজ্ঞাসা করেছিলেন দেবর্ষি তুমি যে কথা আজকে জিজ্ঞাসা করছো সেই কথাই জিজ্ঞাসা করেছিলেন নারদ ঋষি দেব দেবর্ষি নারদ ঋষি সকলকে সমক্ষে পূর্বাচার পূর্বাচার্য জনলোক সমস্ত অধিবাসীকে কি করলেন জনলোকবাসীগণের যে ব্রহ্মবাদ হইয়াছিল তা নারায়ণ ঋষি বললেন বলছেন হে ব্রহ্মপুত্র নারদ পূর্বকালে জনলোকে তত্রস্থ ঊর্ধ্বরেথা ব্রহ্মার মানসপুত্র ঋষিগণ ব্রহ্মসত্র নামে এক যজ্ঞ করেন সেইখানে তৎকালে তুমি শ্বেতদ্বীপে সেখানকার প্রভু অনিরুদ্ধকে দেখবার নিমিত্ত গিয়েছিলে সেই সময় জনলোকে এই প্রশ্ন হয়েছিল তা তুমি জিজ্ঞাসা করছো এইভাবে করে তত্ত্ব ঋষিগণ সকলে শ্রদ্ধায় তপস্যা স্বভাব শত্রুমিত্রে সমান উদাসীন ছিলেন তথাপি একজনকে বক্তা করে আরেকজন আর চার তিনজন শ্রোতা থাকতেন সনন্দন বললেন ঈশ্বর প্রলয়কালে নিজস্বৃষ্ট এই বিশ্ব বিশ্বকে সংহার করে নিজের মধ্যে শক্তিগণকে রেখে নিদ্রা যাওয়ার একটা অভিনয় করেন প্রলয়ান্তে নিঃশ্বাস সঙ্গে শ্রুতিগণ সব বেরোলো সেটা ব্রহ্মসংগীতায় যেটা বলা আছে ব্রহ্মসংগীতায় বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যস্বৈক নিঃশেষিত কালমফাবলম্ব জীবন্তি লোম বিরজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহানস ইহ যশ কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি ইত্যাদি করে স্তুতি করছেন এখানে শ্রুতিগণ কি করে ভগবান শয়ন করলে তাকে স্তুতি করেন এর কয়েকটা আমি আলোচনা করব এগুলো অনেক গম্ভীর কথা সমস্ত এবার শ্রুতিগণ এখানে বলছে শ্রুতিগণ স্তুতি করেন তার অনেক রহস্য একটা একটা শ্লোকের ব্যাখ্যা প্রচুর সময় লাগবে প্রচুর সেখানে বলছেন শ্রুত শ্রীশ্রুতয় উঁচু জয় জয় যা জাম জিত দশ গৃবীত গুণাম তমসি যদাত্মনা সমবরুদ সমস্ত ভগ অগ জগদোক সামখিল শক্ত বোধকতে কচিদ জয়াত্মনা চচরত নচরেত নিগম এইভাবে সমস্ত ঋষিগণ এবার স্তুতি করছেন অপূর্বভাবে সমস্ত শ্রুতি করছেন বলছেন যে ভগবান দেখুন যখন ভগবান বৈশ্রুতিগান বলছে হে অজিত আপনি জয়যুক্ত হন সর্বোৎকষ্ট সর্বোৎকর্ষ আবিষ্কার করুন অখিল শক্তি সমস্ত ভগবানের অনন্ত শক্তি অখিল শক্তিকে সমস্ত অবরোধ করে নিজের মধ্যে আপনি সকল শক্তির অন্তর্যামী অতএব স্থাবর জঙ্গম যা কিছু আছে সবই তো আপনার ছাড়া তো কিছুই নেই আর সত্যাদি গুণ বিশিষ্ট গৃহীত সত্যাদি গুণ বিশিষ্ট অবিদ্যাকে নষ্ট করুন আমাদের জয় জয় জহি অজাম অজাম মানে হচ্ছে অজাম হচ্ছে মায়া অজা অজা বুঝো হ্যাঁ বলছে আচ্ছা বলছে এটা চৈতন্য চরিত্রের মধ্যে বলছে মায়াকে বলে যে অজা স্তন অজাগলা স্থান বলা হয়েছিল হ্যাঁ গলায় হ্যাঁ এই জন্য যে জয় জয় জয়হি অজাম হে অজিত এই যে মায়াকে আপনি বিনাশ করুন যতক্ষণ এই মায়া আমাদের সামনে পর্দা ফেলে রাখে ততক্ষণ আপনার কোনো কিছু আমরা বুঝতে পারি না জয় জয় জহি জয় জয় জহি অজাম অজিত দোষ যা কিছু আছে যে আমরা দোষেতে পরিপূর্ণ এই জগতে ডুবে রয়েছি আর এগুলোকে সব হাঁটান আপনি দয়া করে আমাদের কাছ থেকে মায়ার পর্দা হাঁটিয়ে দিন আর যদাত্ম তমসি যদাত্মানা সমাবরুদ্ধ সমস্ত ভগ ভগবান হচ্ছে শক্তি ভগবান ভগবানের নাম কেন ভগবান হলো ভগ হচ্ছে সমস্ত শক্তি তার যিনি অধিষ্ঠান অধিষ্ঠার অধিষ্ঠান যার মধ্যে তেরে হচ্ছে ভগবান ভগবান আর সমস্ত দেবতাগণকে এক একজনকে তিনি ভগদান করেছেন এক একজনকে একটা ক্ষমতা তাই জন্য রুদ্র ভগবান ইন্দ্র ভগবান এগুলো বলা কিন্তু পরম ভগবান পরমেশ্বর একজনই তাই জন্য সমস্ত শক্তিগণকে আবদ্ধ করে আপনি যে আবদ্ধ করে নিজে যে নিশ্চেষ্টভাবে শয়ন করে রয়েছেন বাস্তবিক পক্ষে যখন ভগবান সমস্ত কিছুকে নিঃশ্বাসের সঙ্গে টেনে নিয়ে ভেতরে যখন থাকে ভেতরে চলে যায় সেই সময় একা যে অবশিষ্যতে সোস্মি অহম যেটা কি বলেছে যেটা অবশেষ থাকে আমি একা আর কেউ নাই সেই অবশেষ থাকার সময় বলছেন সেখানে যেখানে আমরা এই যে টাইম দেখি সময় সেই সময় সময় বলে কিছু থাকে না যখন সমস্ত অবরুদ্ধ করে নেয় ভগবান তখন টাইম বলে কিছু থাকে না সময় বোঝা গেল হ্যাঁ একা থাকেন ভগবান কেউ নেই কোনো দর্শক নেই একা সমস্ত অবরুদ্ধ করে একা নিশ্চয় শক্তি যখন ভগবান অবরুদ্ধ করে নিশ্চেষ্টভাবে বিরাজমান থাকেন সেই সময় ভগবানের যে লীলা এটা হয় না বোঝা গেল কি বলল ভগবানের যে ভগবানের লীলা মানেই শক্তি শক্তিগণের সঙ্গে লীলা ভক্তের সঙ্গে লীলা করছেন মানে কি ভক্ত তো শক্তি তো শক্ত শক্তি তো সমস্ত যখনই ভগবান লীলা করেন তখন কার সঙ্গে করেন শক্তির সঙ্গে করেন বাস্তবিক পক্ষে ভগবান নিজের সঙ্গে নিজে লীলা করে হিসাব করলে বিচার করলেন আর শক্তিকে যখন অবরুদ্ধ করে রাখে তখন কোনো লীলা নেই তখন ভগবান নিশ্চেষ্টভাবে শয়ন করে রয়েছেন সেই সময় কিন্তু কোনো সময় বলে যে বিষয়টা এটাও থাকে না বুঝে গেল কি বললাম কাল বলে কিছু থাকে কালকে কালও ভগবান থেকে এসছেন সব কিছু এইরকমভাবে সমস্ত শ্রুতি করছেন নিবিত মরুণ মন কদির যোগ যুজ হৃদি যত मौनयोपासते तदरयोपि जयो स्मरणात् स्त्रियौरोगेन्द्र भोगभुज दण्डविषक्तदियो वयमपि ते समा समदिसङ्घ्रिसरोजसुधा निभृतमरुणमणक्ष दृढयोगजुजो हृदि यत् मुनयो उपासते तदरयोपि जजुस्मरणाद् स्त्रियो उर्गेन्द्र भोग भुज दण्ड विषक्त धियो বয়মপিতে সামাহা সমাদৃশ অঙ্গ্রি সরজসুধা এটা মহাপ্রভু ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে সনাতন শিক্ষায় রূপ শিক্ষায় আছে অপূর্ব সেখানে বলছেন প্রাণ মন ইন্দ্রিয়বর্গ নিরৎপূর্বক দৃঢ় যোগযুক্ত মণিগণ সমস্ত নিভৃত মরণ মনক্ষ দৃঢ় যোগ যুজ মানে ভেতরে একদম অবরুদ্ধ করে দিয়ে ইন্দ্রিয়গণের ক্রিয়াকে ভেতরে ভগবানকে অনুভব করা যায় হৃদয়ের মধ্যে যে তত্ত্ব উপাসনা করেন আর শত্রুগণ ভগবানকে বিদ্বেষভাবে যে সমস্ত করেছেন বিদ্বেষভাবে তা স্মরণ করায় ভগবান তোমাকে প্রাপ্ত হয়েছে শ্রুতিগণ বলছেন বিদ্বেষভাবে তা স্মরণ করায় তোমাকে প্রাপ্ত হয় আর স্ত্রীগণ কি তোমার এই যে অজগরের মতো এরম লম্বা হাত সেই ভুজের তোমার গঠন এতে এত লোভনীয় তোমার এই রূপ এটা দেখে স্ত্রীগণের তো লোভ জানে তারা কাম জাগ্রত হয় অপ্রাকৃত কাম তার ফলে তারাও তোমার এই সব কৃপা লাভ করে যুগলে আসক্ত বুদ্ধি হয়ে তোমাকে প্রাপ্ত হয়েছে আর বয়মপি আমরা যে শ্রুতি আমরাও তোমাকে ঠিক এইভাবে বলছে তে সমা সমদৃশ্য অঙ্গ্রী সরজ সুদা সমা মানে গোপিকাগণের যে গতি যেরমভাবে তোমাকে পেয়েছে তোমার প্রতি আসক্তি আমরা সেই গতি লাভ করতে চাই বলে দেখো সমা মানে গোপিকাগণের যে গতি সেটা লাভ করতেছে আর সমদৃশ্য অঙ্গ্রি সরজ সুধা মানে তোমার চরণ কমলের সৌন্দর্যের যে মজা আনন্দের যে তরঙ্গ চারিদিকে অনন্ত সাগর সেটাকে আস্বাদন করতেছে কত বড় সাহস কাদের শ্রুতিগণে দেবী লক্ষ্মী শ্রুতিগণ ধরণী লোটায় শেষে কি হলো তারাও গোপিকা দেহেতে জন্ম গোপী গোপীর ঘরে জন্ম আবির্ভাব হলো এটা তখন হয়ে তারপর লাভ হলো আশ্চর্য এরকম অনেক শ্লোক আছে অনেক অপূর্ব এখানে আছে আমি দু একটা আলোচনা করলাম নিবেত নিবেতমরুণমন কদিরজ গোজুজ হৃদয়ত মুনয় উপাসতে তদয়োপি যজু স্মরণা স্ত্রিয়ৌরোগেন্দ্র ভোগ ভুজ দণ্ড বিষক্ত দিয় বয়মপি পিতে সমা সমধি সংগৃ সরোয় সুধা এইভাবে বেদ এখানে প্রার্থনা করে যাচ্ছেন বারবার অপূর্ব রূপে এক একটা বেদের যে সমস্ত ব্যাখ্যা বেদান্ত থেকে আনতে হবে এখানুকন অপূর্ব অপরিমিতা ধ্রুবাস্তনভৃত যদি সর্বগতা স্তরহীন সশতে নিয়ম ধ্রুব নেতরথা অজনে চ জনময় যদবমিচ্ছ যদবমিচু বিমোচ্চ নিয়ন্ত্রিভবেদ সমমন জানতম যদমতন্মত দুষ্টতয়া কি বলছেন অপরিমিতা ধ্রুবাস্তনুভৃত যদি সর্বগতা স্তরহীন শাসতে তিনিয়ম ধ্রুব নেতরথা অজনি চ জন্ময় নিয়ন্ত্রী নিয়ন্ত্রিভবেত সমমনুজানতাম যদমতম মত দুষ্টতয়া বলছেন হে ধ্রুব হে ভগবান হে নিত্য যদি জীব সকল বস্তু তো নিত্য জীব সকল বলতে গেলে বেদান্তের অনেক কথা আছে জীব সকল বস্তু তো নিত্য অনন্ত বলছে জীব সক তো হবে কেন এখানে তো নাচা কোঁদার কথা নেই এখানে তো তত্ত্ব কথা এখানে তো ঘুম পাবে কিছু করার নেই এই জীবের এটা স্বভাব নিদ্রা দেবী কার বলছে কার পত্নী না না না না না বলছেন কি নাম ওর ওই যে আমাদের যে কুম্ভকর্ণ কুম্ভকর্ণের হ্যাঁ কুম্ভকর্ণের পত্নী নিদ্রা দেবী সে এসে ও সবাইকে বলে রামজি বলেছে তুমি আমার স্বামীকে মানলে আমি তোমার তোমার ধামে তো তালা লাগা বলে কি করে বলে যারা হরিকথা শুনবে তার নিদ্রায় যাবো তোমার ধামে কেউ যাবে না তালা লেগে যাবে দাঁড়াও তুমি আমার স্বামীকে মেরে দিলে আমি দেখছি এই জন্য দেখা যায় যেই হরিকথা শুনবে ভাবে এমনি দেখো টিভি দেখছে এই দেখছে বা বেশ ভালো ছেলে পিলে নিয়ে কোনো ঘুম ঘুম নেই যেই হরিকথা শুনবে ঘুম পায় এই জন্য মাঝে মাঝে আমাদের বৃন্দাবনে জয়কারা দিতে হয় হ্যাঁ হ্যাঁ জয়কারা দেয় না জোরে কিন্তু এখানে আর কি এটা তো অন্য জায়গা মন্দির বলছেন এখানে বলছেন তুমি যদি জীব সকল বস্তু তো নিত্য অনন্ত সর্বব্যাপী হয় তাহলে তোমার সমান এতে তো সম্ভব হয় না জীব সকল বাস্তবিক পক্ষে তোমার নিয়ন্ত্রণাধীনে থাকে জীবে আর ব্রহ্মেতে ভেদ মহাপ্রভু বলছেন যে ব্রহ্ম হচ্ছে ব্যাপক ব্রহ্ম হচ্ছে ব্যাপক বস্তি এই এটা ভগবানের মায়া মায়াধীশ আর মায়াবশ জীবে আর ঈশ্বরের সেই জন্য শ্রুতিগণ বলছেন অপরিমিতা ধ্রুবাস্তনুভৃত যদি সর্বগতা স্তরহীন শস্যতে এটি নিয়ম ধ্রুব নেতরাথা বলছেন যদি জীবকে আমরা ধরে নিই নিত্য অনন্ত সর্বব্যাপী হয় তাহলে সমস্ত প্রযুক্ত তা আপনার নিয়ন্ত্রণ আপনার নিয়ন্ত্রণাধীনে থাকে এটা সম্ভব হতে হয় না আপনার সমান এ লাভ করবে তাহলে আর যদি জীব বসে থাকে এটি ঠিক জীব সকল যার বিকার প্রায় হইয়া জন্মাইছে সব দেহ ধারণ করে তাকে পরিত্যাগ করে হ্যাঁ তাহলে ঈশ্বরের যদি অধীন বলি আমি যদি বলি সমস্ত জীব সকল ঈশ্বরের অধীন তাহলে আর সেখানে কোনো দোষ থাকে না যদি আমি বলি যদি সব ঈশ্বরের অধীন সব জীব সকল তাহলে এখানে কোনো দোষ লাগে না নাচেত অনেক দোষ লেগে যায় এবার গুরুচরণ একমাত্র আশ্রয়ের দ্বারাই যে ভগবানকে লাভ করা যায় সদ্গুরু একমাত্র যে সদ্গুরু সদ্গুরু লাভের দ্বারা সদ্গুরু বৈষ্ণব সদ বৈষ্ণবী সদ্গুরু হয় সদ্গুরু ছাড়া আর কোনো মতেই এ ভবত পারাবার থেকে বার হওয়ার আর কোনো রাস্তা নেই সেই হিসাবে অনেক উদাহরণ আমি আগেও দিয়েছি উপনিষদ পুরাণ বিভিন্ন জায়গাতে ভাগবত থেকে এখানেও এক একই কথা বিজিত ঋষিক বায়ুভিরদন্তমুনস্তরগম জহি অজতন্তি জন্তুমতি লোলমুপায়খিদ ব্যসন শতামৃত সমবহায় গুরোশ্চরণ বনিজ ইবাজ সন্তকৃতকর্ণধরা জলধৌ বিজিত ঋষিক বায়ুভিরদান্ত মনস্তুরগম জহিও যতন্তি ইয়স্তুমতি লোলমুপায়খিদ কোনো রকম ভারে যদি দুষ্ট মনকে দমন করবার তুমি চেষ্টা করো এটা অসম্ভব যেমন আমি উদাহরণ দিয়েছিলাম পাগলা ঘোড়া তাকে দমন করতে গেলে বুকে লাথি মেরে রক্ত বার করতে মেরে মেরে ফেলবে এই জন্য বলছেন বিজিত ঋষি কবায়ুভীর বলছেন ইন্দ্রিয় জয় করব শ্বাস জয় করব করে নিজেকে দমন করব তারপর সব কিছু করব কিন্তু এতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে লাথি খেয়ে পড়ে যায় পড়ে যায় না বেশিরভাগ ক্ষেত্রে আর হ্যাঁ চঞ্চলং মনম কৃষ্ণম বলবদ্দিরম হ্যাঁ প্রমাথি বলবদ্দিরম শ্যাম নিগ্রাম মানে বায়ুরি রিব সুদস্করা এটা অসম অসম্ভব ব্যাপার এখানে হয় না সেই জন্য সেখানে বলছেন যদি দমন করার জন্য নানান পদ্ধতি অবলম্বন করে প্রায় দেখা যায় পড়ে যায় পুরাণে বিভিন্ন শাস্ত্রের প্রমাণ আছে এখানে কি আমরা দেখলাম সেখানে আলোচনা প্রসঙ্গে অগ্নিদ্র কার পুত্র অগ্নিদ্র প্রিয়পদের পুত্র অগ্নিদ্রের পুত্র কে নাভি নাভির পুত্র কে ঋষভ নাভির পুত্র ঋষভ ঋষভের পুত্র আবার এই সবগুলো হয়েছে এখন অগ্নিদ্র যখন যখন অগ্নিদ্র সাধারণ কেউ নয় অগ্নিদ্র সাধারণ কেউ নাকি কিন্তু অগ্নিদ্র জঙ্গলে গেছেন সেখানে ওখানে ব্যাস সে অপসরা একেবারে তাকে চিটপটান সমস্ত জায়গায় এইসব মানে বড় বড় মুনিদের ভগবান বলছেন আমার এই একটা মায়া এরকম নাচিয়ে মারবে ভ্রুটাকে একটু নাচিয়ে দেবে বাস হয়ে যাবে সব ব্রহ্মচর্য সন্ন্যাস কোথায় ছিটকে চলে গেল হ্যাঁ ভগবান বলছেন তাই জন্য বিজিত ঋষি অভিরাদান্ত মনস মনস্তুরগম মন নামক যে পাগলা ঘোড়া একে বস করা যে যত কিছু ঋষি বিজিত ঋষি সমস্ত ইন্দ্রিয়গণকে জয় করলাম বায়ু জয় করলাম আহ কত কিছু বাহুয়া লাস্টে গেল পড়ে গেল সম্ভব না বলছে এগুলো সব ক্ষীণ হয়ে যায় চেষ্টা করতে করতে হেরে যায় পারে না কিন্তু ব্যসন শতাম রেতা সমবাহায় গুরুশ্চরণম যদি একমাত্র যদি সদ্গুরু বৈষ্ণব তার চরণকে আশ্রয় সেই তত্ত্ববিদ তার চরণ যদি আশ্রয় করে সেবা করে ব্যাস যেটা এত কষ্ট করে পারেনি অনায়াসে এই জন্য তো সদ্গুরু বৈষ্ণবের মহিমা কি জন্য সেটা তো আছে আশ্রয় লইয়া ভাজে তারে কৃষ্ণ নাই তাই সে তো আছে আশ্রয় তো বৈষ্ণবেরই নিতে হবে আশ্রয় লইয়া ভাজে তাই জন্য অনেক কথা গুরুতত্ত্বের সব এক এক করে আবির্ভাব আসছে তিরোভাব আসছে গোরকিশোর বাবাজি মহারাজের পরম পুজবাদ ভক্তিবিদ মাধব গোস্বী মহারাজের আবির্ভাব গোরকিশোর বা তিরোভাব ইত্যাদি তো সেখানে আমরা দেখছি কর্ণধার যেমন সমুদ্রের মধ্যে অথই সমুদ্র তার মধ্যে একটা নৌকা রয়েছে তার মধ্যে বিশাল বায়ু বইছে এই অবস্থায় কেউ আমাকে বাঁচাবার কেউ নেই কোনো নাবিক নেই কি হবে তখন নৌকার মধ্যে আমি রয়েছি কোনো নাবিক নেই চারিদিকে ঝঞ্ঝাবাদ তো উল্টে পাল্টে আমাকে ফেলে দেবে সেরকম অবস্থা সেই রকম অবস্থা বলছে কর্ণধার শূন্য নৌকায় বণিকগণ যেমন মহাসমুদ্রে দুঃখপ্রাপ্ত হয়ে ডুবে মরেন ব্যাকুল দুঃখে সংসার সমুদ্রে তারা এই যেমন আমাদের অবস্থা এরকম সংসার মধ্যে পতিত হয় তা মনোরূপ অশ্বকে নিয়ন্ত্রণ করে এইসব যে চেষ্টা এ অনেক পুরস্চরণ অনেক কাজে অনেক চেষ্টা সমস্ত করে মনকে চন্দ্রায়ণ আদি ব্রত কিন্তু শেষে জায়গাতে কিছুই লাভ হয় না কিন্তু যদি সদ্গুরু বৈষ্ণবকে ভজন করা যায় তাহলে কি সমবাহায় গুরশ্চরণম যদি শিক্ষাগুরু দীক্ষাগুরু যে আছে তাদের যদি মোটামুটি তো প্রার্থনা করা যায় তাদের সান্নিধ্যে তাহলে কি হয় তাহলে সেই মন অনায়াসে দমন হয়ে যাবে অনায়াসে এইসব মহাপুরুষে ওই জন্য আমি বলেছি রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ পশমেন চ এ তৎসর্বম গুরু ভক্তা পুরুষ হি অঞ্জসা বলেছি তো কেউ তো মনে রাখতে পারে না বলেছি না আলোচনা হ্যাঁ কৃষ্ণ বলছে এগুলো অনায়াসে এরকম ভাই ছুটকে কৃষ্ণ বলছে এগুলো কোনো ব্যাপারই নয় তোমরা ইন্দ্রিয় জয় আরে আমার মন কন্ট্রোল হচ্ছে না আমি কি করব এক একজনে দেখেছি একবারে মানে গোবর্ধনকে এরকম শুয়ে শুয়ে পরিক্রমা করছি কি ব্যাপার রে উগ্র তপস্যা করছি বলে কী করবো মহারাজ আমি সত্যি কথা বল কী জন্য করছি ওই যে দমন হচ্ছে না ইন্দ্রিয় আমার এইভাবে দমন হবে বলা রয়েছে এভাবে না তো প্রধান সৎসভা ধিক্কার দিয়েছেন আমি সব আলোচনা করেছি অল্প অল্প পুরোপুরি বলছেন বিকটতপস ধিক বলছি না ক্রিয়াধাখ্যান ধিক বিকটতপস ধিক চ জমিন ধিগস্তু ব্রহ্ম অহম বদন পরিফুল্লন জড়মতীন কিম এতাম শোচাম বিষয়রস মাত্যান নর পশুন ন কে সাঞ্চিত অহহ মিলিত গৌর মধুনা এরা এখনো গৌরের একটু সন্ধানও পেরে না গৌরের চরণে একটু জ্যোতি যদি গন্ধ পায় সেসব ঘুচে যাবে সমস্ত কিন্তু ওই উগ্র তপস্যা করলে উগ্রত অবস্থায় মন বিষাক্ত হয়ে যায় যুক্ত বৈরাগ্য যে কত কঠিন বলা সোজা কেউ কেউ যুক্ত বৈরাগ্যের নামে দেদার ভোগ চালিয়ে যাচ্ছে বলে যুক্ত বৈরাগ্য বলেছিলাম মহারাজ হ্যাঁ ঠিকই তো বলেছে তো খা যুক্ত বৈরাগ্যের নাম করে দেদার ভোগ চালাচ্ছে কিন্তু যুক্ত বৈরাগ্য যে কত ব্যালেন্স এটা জানে না যুক্ত বৈরাগ্য যে কী বস্তু এটা এটা যেদিন বুঝবে সেদিন হয়েই গেল ন নির্বিন্ন নাতিশক্ত ভক্তিযোগ অশ্বসিদ্ধ ভগবান তো নিজেই বলেছেন কিন্তু এটা বোঝা মুশকিল কেউ কেউ বৈরাগ্য দেখাবে হ্যাঁ, আমি কাপড় ধুই না আমি এই করি না সে তো ঠিকই সেটা করতে হয় কার্তিক মাস সবই ঠিক কিন্তু আসল কথা হলো মূল জায়গাটা মূল জায়গাটা এবার মূল জায়গাটা দেখতে হবে মূল জায়গাটা যদি উল্টো হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ হ্যাঁ, না না তা নয় আমিও এরকম নিয়ম করতাম আমি কোনদিন এখন প্রচারে গেলে এখন কি করা যায় জল কাজা করতে হয় রোজ উপায় নেই ময়লা হয়ে গেল বিচ্ছিরি তাহলে প্রচারের জন্য হরিকথার জন্য প্রচারের জন্য কাউকে বিশ্বে সবাই এটা করবে না ঠিকই করে নিয়ম তো পালন করা উচিত আমিও করতাম আমাকে উপহাস করতো কত মঠের লোক কিন্তু আমি লাগতাম লাল কাপড়কে কালো হয়ে যেত সমস্ত কি করা যায় তো বিজিত ঋষিকে তাহলে দেখা গেল এখানেও দেখা যাচ্ছে সদ্গুরু বৈষ্ণবের চরণকে বাস্তবভাবে যারা আলি আশ্রয় করবে তাদের আর কোনো কষ্ট নেই অনায়াসে চলে যাবে সদ্গুরু বৈষ্ণবকে আশ্রয় করা মানে হলো তাদের বাণীটাকে যেন গ্রহণ কর আমি গুরু বৈষ্ণবকে আশ্রয় করি একটু সেবা করি ওরম নয় তাদের আশ্রয় করি মানে হচ্ছে তাদের বাণীটাকে আশ্রয় করি তাদের বাণীটাকে শুনবো না আরে আমি সেবা করবো তাহলে হবে না তো বাণীটাকে নিতে হবে বাণীটাকে গ্রহণ করলে সার এইভাবে অনেক সমস্ত শ্লোক করে তারপরে তারপরে ভগবানকে এভাবে জাগ্রত করাচ্ছে ভগবানকে এরকম জাগ্রত করাচ্ছে জাগ্রত করে স্তুতি আদি করে ভগবানকে আর নারদজি এবারে বলছেন নারদজি বলছেন নমস্তস্মী ভগবতে কৃষ্ণয়ামলকীর্তয়ে যো ধত্ত সর্বভূতানাম অববায়োশোতিকলাহা এইভাবে ধীরে ধীরে নারদ ঋষি এভাবে সভাজিত ভগবতা কৃতাসন পরিগ্রহ তস্মৈ আস নারায়ণন মুখাচ্ছুতম নারায়ণের মুখ থেকে যা শ্রবণ করেছিলেন ভগবান দৈপায়ন কর্তৃক পূজিত হয়ে তথায় আসন পরিগ্রহকে নারদ নারদকে দৈপায়ন কে নারায়ণ নারায়ণ মুখ থেকে যা শ্রবণ করেছিলেন নারদ সেই সবগুলো রয়েছে জো বলছেন এখানে এবার বর্ণনা করতে গিয়ে বলছেন यथा ব্রাহ্মণ্য নির্দেশ নির্গুণে ওপি মনশ্চরেত এখানে বলছেন যেটাকে নির্গুণ বলে মনে করছেন নির্গুণ বলে যে ব্রহ্মজ্যোতি দেখে তার ভেতরে তো ভগবানের শ্যাম জং শ্যাম সুন্দরম চিন্ত গুণ স্বরূপম এটা তো আছে এর ভেতরে বাইরে ব্রহ্মে যো সৎ প্রেক্ষক ধনী जो अव्यक्त जीवेश्वरो जो सृष्टेदमनु प्रवेश ऋषिना चक्रे हे पुरः शास्तिता संपद सम्पद्वजहातो यमनुषयी सुप्त कुलायम यथा त्वं कैवल्लनिरस्त यनिमभयम् धैर्यजस्रं हरिं धनी धनी जो अव्यक्तजीवेश्वरो जो प्रविष्ट ऋषिणा चक्रे पुरः शास्तिता यं सम्पदयः तोयमनुषयी सुप्तः कुलायम यथा त्वं कैवल्यनिजस्तयोनिमभयं ধৈর্যশ্রম হরিম সেই হরিকে বলছেন দেবার সেই হরিকে আমরা বন্দনা করি কে বলছেন রাজন তুমি যে প্রশ্ন করে তার উদ্দেশ্য উদ্দেশ্য দিয়েছে বলছেন যে এই যে আদি মধ্য নিধনে যে ভগবান থাকেন ব্যক্ত অব্যক্ত যার পারে সব সেই আর বলছেন এখানে যে তুমি যে প্রশ্ন করেছিলে অনির্দেশ্য নির্গুণ পরব্রহ্মতে মন কিরূপে বিচরণ করে এই যে প্রশ্ন করেছ তা এই তোমার নিকট বর্ণনা করলাম যিনি এই বিশ্বের উৎপ্রেক্ষক অর্থাৎ বিশ্বটাকে উৎপন্ন হয়েছে থেকে আর যা কিছু আমরা যে ক্রিয়াকর্ম করে থেকে প্রচোদনা মানে প্রেরণা যে গায়ত্রী যে হয় দেখবেন প্রচোদয়াত বলা হয় প্রেরণা প্রেরণা ছাড়া কেউ করতে পারেন না এমনকি আমরা দেখেছিলাম যখন সৃষ্টিকে ভগবান ওই যে মহাতত্ত্ব থেকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরও দেবতাগণ বলছে আমরা সৃষ্টি করতে পারছি না বলে কেন পাচ্ছ না বলে সব তো দিয়ে দিয়েছি বলে তবু পাচ্ছি না আমরা আপনি সহায়তা করুন তখন কি করলেন ভগবান এই যে যা কিছু সৃষ্টি দিয়ে দিয়েছিলেন সেই সমস্ত কিছুর মধ্যে একটা হারমোনাইজ করলেন একটা ছন্দ আনলেন তাল তারপরে এবার সৃষ্টি শুরু হল তার আগে দেবতাগণ শুধু করছে ভগবান আমরা পাচ্ছি না সৃষ্টি করতে বলে আমি তো সব দিয়ে দিয়েছি তোমাদের বলে দিয়ে দিলেও পাচ্ছি না আপনাকে তখন ভগবান এবার কিছু সমস্ত কিছু ওর মধ্যে প্রবিষ্ট হলেন এর মধ্যে প্রবিষ্ট হলেন প্রবিষ্ট হয়ে তারপরে এবার ছন্দ দিয়ে যেমন একটা উদাহরণ দিয়েছিলাম একটা বিশাল ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ম্যানেজার থেকে আরম্ভ করে সব সমস্ত ব্যবস্থা বিশাল ফ্যাক্টরি সব আছে র মেটেরিয়াল থেকে আরম্ভ করে মেশিন পত্র সব রেডি কিন্তু কোনো কিছু কাজ হচ্ছে না কি কারণে সব আছে অ্যাকাউন্টেন্টসে অ্যাকাউন্টেন্ট লোক আছে চার্টার অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যাকাউন্ট সব লোক সমস্ত রয়েছে কিন্তু ফ্যাক্টরি কিছু হচ্ছে না একটাই কারণ বিদ্যুৎ নেই বিদ্যুৎ যদি না থাকে ওই ফ্যাক্টরি মেশিন পত্র ওই যা ওয়াক মানে যা কিছু আছে তার কী মূল্য আছে সেই যখন সেইরকম ভগবান হৃদয়তে যদি প্রেরণা না দেয় তাহলে তার বাদ বাকি আর কিছুই কোনো মূল্য নাই তাহলে তুমি যে বলেছিলে না নির্গুণ মধ্যে কীরূপে মনত স্থাপন করা যায় বিচরণ করে তা তোমার নিকট বর্ণনা করলাম যিনি এই বিশ্বের উৎপ্রেক্ষক অর্থাৎ পুরুষার্থ সিদ্ধির নিমিত্ত সৃষ্টি স্থিতি প্রলয় এই সমস্ত বিশ্বের জন্ম পালন সংহার যিনি করে থাকেন যিনি প্রকৃতি ও পুরুষের মূল কারণ যিনি ইহা সৃষ্টি করিয়া আবার জীব রূপে অনুপ্রবেশ করেছেন তাই তো সবই তিনি করেছেন ওর মধ্যেও তিনি রয়েছেন নিয়ন্ত্রণ করছেনও তিনি তিনিই ভোগ করছেন যিনি ভোগায়তন নির্মাণ করিয়ে তাকে শাসন করতেছেন জীব সকল তাকে প্রাপ্ত হয়ে মায়া জীব সকল যাকে প্রাপ্ত হলে মায়াকে পরিত্যাগ করতে সমর্থ হয় সমর্থ হয় সুপ্ত ব্যক্তিকে যেমন যেমন সুপ্ত ব্যক্তি একটা ব্যক্তি যখন ঘুমিয়ে থাকে সেই ব্যক্তিকে অন্য লোক এলে দেখতে পারে শুয়ে রয়েছে কিন্তু যে শুয়ে রয়েছে সে আর দেখতে পায় কি কিছু সুপ্ত ব্যক্তিকে যেমন দেখতে পায় না যেমন সুপ্ত ব্যক্তিকে যেমন অন্যে দেখে কিন্তু স্বয়ং দেখতে পায় না নিজে সেইরূপ যিনি সমুদায় দেখছেন অপানিপাদাহা হ্যাঁ যবন গ্রহিতা পশ্চতীয় চক্ষু শ্রেণতীয় কর্ণ উপনিষেদে বলা আছে চোখ নেই তিনি সব দেখছেন আবার সহস্র শিষ্য সহস্রপাত বলছেন না এই সহস্র কথাটার মানে অনেকে মনে করে হাজারটা বলে হাজার না এই সহস্র কথাটার মানে হলো প্রচুর অগণিত এই সহস্র কথার মানে অগণিত এরকম ব্যবহার করা হয় তো এইভাবে তো সমস্ত জনের মূল সেই ভগবানকে আজ আমরা মূল কারণ যত সে হরিকে নিরন্তর ধ্যান করিবে সমস্ত সময় তাকে চিন্তা করবে কোনো রকম কোনো মুহূর্তে সংসারের কোনো কাজেতে একটু পিছলে গিয়ে যেই সময় ভগবানের স্মৃতিটা চলে গেল ওই সময় যদি শরীরটা চলে যায় ব্যাস গেল তাহলে ভগবত স্মৃতি ছাড়া চলে গেলে ওই জন্য নিরবচ্ছিন্ন ভগবত স্মৃতিকে বজায় রাখবার জন্য একটাই রাস্তা হচ্ছে নিরন্তর সাধুসঙ্গ বাস্তব সাধুসঙ্গ এখন যদি বলে সাধু কোথায় পাবো আমাদের গুরুদেব চলে গেছে ওরম বললে হবে না গুরুপাদ পদ্মকে আমিও বাচ্চা ছোটো যখন বয়স কম তখন জিজ্ঞাসা করেছিলাম এই কথার বারবার গুরুদেব হেসে বললেন সাধুসঙ্গ কি বাবা ওভাবে হয় সাধুসঙ্গ মানে সবসময় মানুষে করে যেতে হবে যে সঙ্গটা তুমি করো বাস্তব এখন যদি সাধু সামনে যদি না থাকে তাহলে কি করবে তারে চৈতন্য ভাগবত রয়েছে সেইটা তোমার গ্রন্থ পরম কেশব গোস্বী মহারাজ বলতেন আমাদের গ্রন্থ রূপ বামন গোস্বামী মহারাজ বলতেন আমিও একই কথা বলি গুরুবর্গের একই কথা অর্থাৎ গ্রন্থ গ্রন্থ গ্রন্থের মধ্যে যে সাধুসঙ্গ হবে আর বহু বহির্মুখ যে চিত্তবৃত্তির যারা যে আমরা চেষ্টা করব তাতে সাধুসঙ্গ হবে না তাতে উল্টো হয়ে যাবে তাতে বোঝাই যাবে যখন ভজনে ভজনে দেখা যাবে লাগছে না মন নিরবচ্ছিন্নভাবে ভগবানের মনে মন লাগছে না কখনো মন এদিক ওদিক চলে যাচ্ছে কিভাবে যে মনকে বশীভূত করে ভগবানের ভজনে লাগানো যায় এটা যারা এইসব ভাগবত কথা শুনছেন বাস্তবিক সিদ্ধান্ত তারা ছাড়া এর বোঝা মুশকিল তো যাই হোক এভাবে সে হরিচরণে নিরন্তর ধ্যান করবে সর্বদাই ধ্যায়েদ অজস্রম হরিম সর্ব নিরন্তর নিরবচ্ছিন্নভাবে এর মধ্যে যেন কোনো ছেদ না থাকে ছেদ যদি থাকে বিচ্ছিন্ন তাহলে কিন্তু বিপদ হবে এখানে আমরা দেখি যে এই যে রাজা পরীক্ষিত এবার এটা তো হয়ে গেল রাজা পরীক্ষিত মারা মানে বলছে ব্রাহ্মণ দেব অসুর ও মানুষদের মধ্যে ভোগবিলাস বর্জিত বলছেন এখানে আশ্চর্য প্রশ্ন করে যেটা আমি আগে বলেছিলাম আপনাদের মজা করতে করতে উল্লেখ করেছিল অলরেডি সেইটা প্রসঙ্গটা এসছে সেখানে বলছেন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন আচ্ছা দেবলোক অসুর লোক মানুষ লোক এতে যারা ভোগবিলাস বর্জিত শঙ্কর ভগবান শ্মশানে থাকে তার কাপড় চোপড় নাই ওই ভগবানকে সবাই ডাকে আর্ধেকের মালামাল হয়ে যায় টাকা পয়সা পায় দেবীকে ডাকে অথচ হরি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তাকে ভজন করে বেশিরভাগ ছেঁড়া কাপড় চোট পড়লে এদিক ওদিক চলছে কোনো ব্যাপার চেয়ে খায় হ্যাঁ, একটু ভিক্ষাপ দেবে যে খায় এটা কেন হয় হয়তো বৈষ্ণবরা থেকে নির্গুণ ভিক্ষা খুব আদর করে তাতে খুব লোভ থাকে ওটা বৈষয়িক বড় বড় জিনিস হতে পারে ভিক্ষার জিনিস যদি পায় খুব আনন্দ আর ভজন করে আর তো কিছু আশা নেই ভিক্ষার অন্যভাবে আর হরিগান বলবে লিখবে সব কিছু করবে সেই জন্য তাদের আমার গ্রুপ হাত তাই করতেন দীর্ঘদিন পর্যন্ত বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি ওরকমভাবে মাদুগুরি ভিক্ষা করে খেতেন তাতে অনেকে তাকে অনেক সময় বুঝতে পারত না সেই যে নিষ্কিঞ্চনভাবে থাকতেন বেশিরভাগই এই অসুবিধাটা দেখা দেয় ওরকম একজন মহান বৈষ্ণবকে সবাই চিনতে পারতেন পয়সা করি নেই গরিব মনে করতেন উপেক্ষা করতেন পরবর্তীকালে দেখা গেল যারা এরকম উপেক্ষা করতেন তাদের সর্বনাশ হয়ে গেল কত অসেবস কথা এখানে বলবার নয় কিন্তু গুরুদেব গুরুপাত পদ্ম কোনোদিনই তাদের অভিশাপদান্য কিছুও নয় কিন্তু বৈষ্ণব অবমাননা তার সর্বনাশ চিরকাল শেষ বয়স পর্যন্ত তিনি প্রাণ ছিলেন শেষের বয়সে কি হলো তারপরে ছপ্পর ফেটে একেবারে এমন ধন আসতে আরম্ভ করলো মানে কল্পনা করা যায় এখন তো দেশ বিদেশে যেখানে যাবে গুরুপাত কোথায় যায়নি সব জায়গায় কে না সেটা ভক্তি প্রমোদ মহারাজ তাকে সবাই ছিলেন আমি শুনেছি সমস্ত মেন মেন জায়গায় নিউ ইয়র্কের এয়ারপোর্টে সব জায়গায় প্রভুপাত এবং ভক্তি প্রমোদপুরে এদের ছবি আছে ওই রাম আমাদের রামদাস ইনি সবচেয়ে বড় ট্যাক্স পেয়ার ওখানে ওই শহরের মধ্যে সবচেয়ে বড় ট্যাক্স প্লেয়ার মানে ট্যাক্স দেয় সবচেয়ে বেশি ওই জন্য ওর প্রভাবে জানাশোনা যে ওইখানে সব রয়েছে ছবি তাই এখন তিনি কোথাও যাননি অথচ তার সব জায়গায় প্রচার এরমই হয় মাধবেন্দু পরিবার কোথায় যেতে চেয়েছিলেন লুকিয়ে থাকতে চেয়েছিলেন কিন্তু গোপালের সেবান এমন হয়ে দাঁড়ালো লাস্টে দশ হাজার গোমাতা যে চেয়েই কিছু খান না কোথাও যান না এখন তার অবস্থা হলো কি দশ হাজার গোমাতা গোপালের সেবা রাজ সেবা এঁকে সামলায় হয়ে গেল এরামই হয় এখানে সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ যখন এই প্রশ্ন করেছেন যে কিরম একটা লাগে বিষ্ণুর আরাধনা তারা লক্ষ্মীপতি বিষ্ণুর আরাধনা করেন তারা ধনী বা ভোগী হয়েন না কেন কি কারণে তারা ভোগীও হন না ধনীও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হয় না তখন সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন যেটা আমি সে আগে বলেছিলাম হরির হি নির্গুণ হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পরহ সর্বদ্রিক উপদ্রষ্টা তং ভজন নির্গুণ ভবে বলছেন হরিকে তুমি কি মনে করছো এই জগতের কোনো বস্তু তুমি যে যে দেবতাগুলোর নাম বললে তারা তো গুণময় জগতের তারা গুণময় জগতের দেবতার আরাধনা করলো গুণময় জগতের বস্তু দিয়ে দেবে কিন্তু যোগক্ষেম বাহামি আহম এটা আর বলবে না কিন্তু এটা কৃষ্ণই বলবে দেবতারা বলবে হ্যাঁ অনন্য চিন্তায়ন্ত যেই জনাম আম উপাসাতে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বাহামি একমাত্র কৃষ্ণ ছাড়া কেউ বলতে পারবে না কৃষ্ণই বলতে পারবে আমি তার যোগ এবং ক্ষেম সব আমি রক্ষা করবো আচ্ছা আবার চাইবে তো চাও একবার চাপরাশির কাছে কেন চাইছো যেখানে গৌরাঙ্গ মহাপ্রু বলছেন গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর প্রভু কহে আমা পুজো আমি দেবো কর তা সেখানে বলছে দৌড় আবার কেউ ও বলেই থাকে ওখানে <laughs> যে নিমায় সাক্ষাৎ ভগবানকে তো বিশ্বাস করছে ওই জন্য আগে যে শ্লোক বলেছিলাম অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন তো পুরুষম পরম সন্তোষী মায়ের পুজো করতে হবে না কৃষ্ণকে পুজো করলেই হবে গণপতি রাজকে একটু পুজো করতে বলা গণেশের পুজো ভাবা না দিলে আমাদের আমার যদি গণেশটা উল্টে যায় তখন কি হবে আমার গণেশটা যদি উল্টে যায় তখন কি হবে তাই গণেশকে পুজো করতেই হবে কিন্তু শাস্তে বলছে রাসিন কই হ্যাঁ যৎপাদ পল্লবে বিনিধায় কুম্ভে হ্যাঁ যৎপাদ পল্লব বিনুধায় কুম্ভে যৎপাদ পল্লব যৎপাদ পল্লব বিনুধায় কুম্ভে ভুলে গেলাম <laughs> একটু মনে পড়বে এক্ষুনি মনে পড়ে যাবে আচ্ছা আমি বলি এই যে যাই হোক মনে পড়ে সবসময় বলি মনে থাকে না আবার ভুলে যাই এরমই হয়েছে আজকাল হরিহী নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পরাহ স সর্বদিক উপদ্রষ্টা তং ভজন নির্গুণ হবে গণপতি দেবতা নৃসিংহ ভগবানের চরণ কমলদয়কে যৎপাদ পল্লব বিনিধায় কুম্ভে মরে গেল আচ্ছা এখন বলছেন এখানে ভগবান বলছেন ভগবানের কি কথা বলছেন ভগবান বলছে যাকে আমি অনুগ্রহ করি যশ্যাম যশ্যাম অনুগৃহ্ণামি হরিষ্যে ধনেই শনে ধনম শনে যাকে আমি বাস্তব অনুগ্রহ করতে চাই সেই যে বিষয়গুলো নিয়ে অহংকারে মদমত্ব থাকে সেটাকে কাটিয়ে দেওয়ার জন্য আমি কি তার কাছ থেকে সেই অহংকারের বস্তুগুলোকে কেড়ে নিই তাই করে বলছেন যশ্যাম অনুগৃহণামি হরিশ হরিষে তদ্ধনম শনে তত অধনম ত্যাজন্তি অস্য সজ্জনা দুঃখ দুঃখিতম যতক্ষণ পর্যন্ত বিশাল মাল মালকড়ি থাকবে আত্মীয় স্বজন এসে বলবে আমার মেয়ের বিয়ে দেবো একটু কিছু টাকার ব্যবস্থা কর এ বলবে এটা কর তলা পীড়া দেবে আর যখনই সেই ব্রাহ্মণের কথা আসবে এগারো আমরা দেখব সেখানে দেখব সেই যখন একবারে সর্বশান্ত হয়ে গেল সেই তিরণ্ডী ভিক্ষুক সর্বশান্ত সে ঘটনা আসবে আমরা আলোচনা করব খুব তত্ত্ব ওখানে আছে সেখানে কি হলো বলছে সেখানে দেখা গেল কি বলছিলাম এক্ষুনি হ্যাঁ হ্যাঁ সমস্ত ধন দৌলত যে হরণ করে নেন এতে কি হয় হরণ করলে পরে আত্মীয় স্বজন তখন দেখবে এর কাছে পয়সা করি নেই এ কি করব। তখন আর বিরক্ত করতে আসবে না যখনই ধন দৌলতের প্রাচুর্য থাকবে তখনই তাকে বিরক্ত করে মারবে ওটাতেই তার সময় চলে যাবে দ্বন্দ্বল সামলাবে লোক আসবে এসব করবে কে নির্ধন হয়ে থাকা যে ভজনে নিষ্কিঞ্চন ভজন করা যে কত চাতুর্য এটা যাদের যারা জানে তারা জানে এই জন্য বলছেন এইভাবে ভগবান কি বলেন বলে তারা আত্মীয় স্বজন দুঃখিত হয়ে তাকে ত্যাগ করে চলে যাবে বলে কিছু নেই আর কি করব। আর ছেড়ে চলে যান এই করতে গিয়ে এই সমস্ত ঘটনা বর্ণনা করেছেন তারপরে বলছেন এখানে সুখদেব গোস্বামী বলছেন যে সাপ বলছেন সুখদেব গোস্বামী সাপ প্রসাদয় ঋষ ঋষা ব্রহ্ম বিষ্ণু সেবাদয় ব্রহ্ম ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর এরা সাপ এবং ব দুই প্রধানের সমর্থ পুরুষ সদ্য শাব প্রসাদ অঙ্গ শিব ব্রহ্মা ন চাচ্যুত বলছেন যে আমরা দেখি সুখদেব বললেন ব্রহ্মা বিষ্ণু শিব ইহারা নিগ্রহ অনুগ্রহ দুটোই করতে পারে যেন গুরু বৈষ্ণব কাউকে নিগ্রহ করতে পারে অনুগ্রহ করতে পারে দুটোই কিন্তু এদের মধ্যে ব্রহ্মা শিব সদ্যই সাপ বা বর প্রদান করেন কিন্তু বিষ্ণু কিন্তু তাড়াতাড়ি করে করেন না বিষ্ণু অপেক্ষা করেন আগে দেখেন ভালো করে সাত দিনের বলছেন এবার পুরানো একটা ঘটনা বলছেন যে শকুনির পুত্র বৃক বৃকাসুর দুর্মতি অসুর মধ্যে নারদকে দেখে প্রশ্ন করলেন আচ্ছা আপনি বলুন তো ওই ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তিন দেবতার মধ্যে কাকে আমি তাড়াতাড়ি করে সন্তুষ্ট করতে আমি তাড়াতাড়ি চাই কিছু মাল কিছু ব্যবস্থা চাই আমার বলে আপনি শকুনিনন্দন বৃক বিকাশুর নারদজিকে জিজ্ঞাসা করছেন যে আপনি দয়া করে বলুন তো এই যে তিনটে তিনজন দেবতা আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কাকে তাড়াতাড়ি পাওয়া যাবে খুব তাড়াতাড়ি তো তো সোজা কথা শঙ্করকে ডাকো পেয়ে যাবে হ্যাঁ ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট ক্ষণে ক্ষণে তুষ্ট রুষ্ট হ্যাঁ শঙ্কর ভগবানকে ডাক বল শঙ্কর বলে ডাক বেলপাতা চড়াচ্ছে জল দিচ্ছে কে আবার কলসিটা নিয়ে দুম করে মাথায় ভাঙছে হ্যাঁ ভেঙে দিচ্ছে অসুর তো জল যে ঢালবে এই লাইনে আর ধৈর্য ধরছে না নেশা পেয়েছে তার অস্থির জল তেষ্টা অসুর তো শেষকাল বলে ঘরটা কি ওখান থেকে ছুড়ে দেয় আর কে লাইনে যায় মাথায় ফেটে ফেটে গেল বৃন্দাবনের মতো জায়গা সেখানে গিয়ে যদি দেখো শিবের শিবরাত্রি দেখবে সেখানে কাঁচে কাঁচ মাটি তো নয় কাঁচের বোতল বোতলে করে আনে পা দিতে পারবে না এই রকম মানে বেলচা দিয়ে তুলতে হবে বৃন্দাবনের মতো জায়গা এটা নিয়ে আন্দোলন হওয়া দরকার সাধুদের মানে এই যে আছে না কাঁচের এটা ওটা মাথায় মেরে মেরে চলে যায় এর একটা বিধান হওয়া দরকার অনেক দিন ধরে সাধুদের মধ্যে একটা এই চলছে মাটির ভাগ কম এখন প্লাস্টিক মাটি আর নাহলে কাঁচ বেশি মানে পা রাখা যায় না এত সমস্ত কাঁচে কাঁচ চাড়ে যায় এই হচ্ছে ব্যাপার এখন তেই প্রশ্ন করাতে পরিষ্কার নারদজি বলে তো সোজা কথা বিকনন বিকাশুরকে বললেন শঙ্করকে স আহ দেবম গিরিশম উপা ধাবাসু সিদ্ধসি যদি তাড়াতাড়ি শঙ্করকে ডাকুক তাড়াতাড়ি সিদ্ধি লাভ করবে বলছেন যো অল্পাভ্যাম গুণ দোষাভ্যাম আসুত সতী কোপতি এরা এখন বললাম ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট ক্ষণে ক্ষণে তুষ্ট এটি বলছেন বলছে যো অল্পাভ্যাম দোষ গুণাভ্যাম আসু সতী কুপতি তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যাবো তাড়াতাড়ি কেউ যান ভালোই হবে ঠিক আছে ও তোমার ঠিক আছে এবার গিয়ে কি করলো সে অলোকানন্দার তীরে ওখানে গিয়ে পাহাড়ে এবার নিজের গা থেকে মাংস কাটছে ওম সোহা বলে সে আহতি দিচ্ছে নিজের গা থেকে মাংস কেটে এইভাবে আগুনে আহুতি দিতে দিতে লাস্টে দিতে তো শঙ্কর আসছে না অত বলেছেন নারদজি বলেছে তাড়াতাড়ি অসুরের তো আর সহ্য ক্ষমতা নেই বলে নারদজি বললো তাড়াতাড়ি আসবে এত মাংস দিলাম শরীর থেকে এখন হলো এবার ঠিক আছে গলাটাই কাটি এরম নিয়ে গলা এরম কাটতে গে নিজের গলা বলে এইটাই গলাটাই দেবো শঙ্কর তো দয়ালু ছুটে হাত দয় ও কি করছো কি শকুনিনন্দন কি মরবার কি দরকার এরমভাবে বলে এইটা এসে গেছে এবার এবার কান টানলে মাথা আসে যাকে বলে এবার দেখা দিয়েছে দুর্যোটি এবার আগুনের থেকে বেরিয়ে পড়েছে দুর্যোটি বা শঙ্কর যখনই মাথাটা দেবে বলছেন শির অবৃশ্চত সুধি তিনা যতীর্থ ক্লিন্ন মূর্ধজম একে তো মন্দাকিনীতে স্নান করেছে জলে ওই ভেজা মাতা ওইটাকে নিয়ে বলে এই পবিত্র মাতাটাকে কেটে এবার আগুনে দেবে সেই সময় যখন তদা মহাকারণিক সধৈর্যটির যথা বয়ঞ্চ অগ্নি রিব উত্থিত অনলাত আগুন থেকে সব ধৈর্যটি এই কি করছো হ্যাঁ নিগৃহ দ্রভ্যাম হাত দিয়ে তার হাতটা ধরলো এই কেটো না কেটো না নিগৃহ্য দ্রভ্যাম দ্রভ্যাম ভুজয়োর অনয়া বলছেন ভুজয়োর নেবারায়ত তাকে নিবারণ করলেন আর তৎস্পর্শনাদ ভূয় আকৃতি উপস্কৃত আকৃতি মানে যেই শঙ্কর তাকে হাতটা ধরলো ধরেছে কি শঙ্কর শঙ্কর যেই ধরেছে তার শরীরে যে কেটে কেটে যে মাংস দিয়েছিল সব গা পূর্ণ হয়ে আগের মতো হয়ে গেল শঙ্করের যে শঙ্কর স্পষ্ট করেছে ও তো কেটে কেটে মাংস দিচ্ছে পুরো হয়ে গেল দেওয়ার পর এবার তারপরে তো বলে কি যাও ওই যে একটাই বর আমার তুমি দেখো একটা ওর মনে মনে মতলব ছিল গৌরীকে অপহরণ করব। মানে গৌরী শঙ্কর শঙ্করের যে পত্নী গৌরীকে আমি অপহরণ করব। ওকে মেরে ফেলে দেবো দিয়ে তাই জন্য ওই অসুর বদমাইশি করে তার বর এই চাইছে বলে যার যার মাথায় বলছে আমি মাথায় যার যার মাথায় যস্য যস্য করম সৃষ্ণির ধাস্যে স মৃতম আসু যার যার মাথায় আমি হাত রাখবো সঙ্গে সঙ্গে মরে যাবে দে বলে ই আবার কি রে এ ই আবার কি আশীর্বাদ দেবম সব্রে পাপিয়াণ বরম ভূত ভয়াবয়ম ভূত জগতের এই যে জগতের পথে ভয়াবহ বড় তথাপি এখন শঙ্কর তো দিয়ে দিয়েছেন বল আর দেহ দেওয়ার সময় দিয়ে দিন এখন কি করবেন সঙ্গে সঙ্গে ও বেটা কি করেছে শঙ্করের মাথায় হাত দেওয়ার জন্য দৌড়াচ্ছে শঙ্কর হয়ে আবার কি হলেন বাবা আমি বরদিন আমার মাথায় ছুটছেন শঙ্কর শঙ্কর ছুটে ছুটে কোথায় যান এখন এখানে বলে যে গৌরী দর্শন লালসা ছুটতে ছুটতে যখন যাচ্ছেন শঙ্কর এখন ভগবানের স্মরণ করছেন ভগবান আমি কি করি অসুরে পাল্লায় পড়েছি ভগবান বলছেন ভগবান এবার বটুক বামন রূপে চলে এসছেন সামনে এ নন্দন শকুনীয় ভবান ও ব্যক্তম শ্রান্ত কিম দূরম আগত এত দূর থেকে ছুটে আসছো কেন কোথায় যাচ্ছ ক্ষণম বিশ্রামতম একটু বিশ্রাম করো পুংস আত্মানম পুংস আত্মা অয়ম সর্বকামধুক এই শরীর দিয়ে সব ভোগবিলাস করা যায় এই শরীরটাকে কত কষ্ট দেয় বলে ঠাকুর এখন সমাজ টাইম নেই বলে না শোনো না কি বলছি শোনো না আমি তো সমাধানও করতে পারি বলে এই রকম ব্যাপার এই হয়েছে বর দিয়েছে এখন এই বর পরীক্ষা করতে এই দৌড়াচ্ছি বলে তুমিও পাগল জানো না শ্মশান মশানে থাকে মাথা ঠিক আছে ও বর দিয়েছে ও তুমি হয়েছে তুমিও যেমন সেরকম তো ভালো ভজন করেছো তোমার মাথাটা কোথায় তোমার মাথা নেই তুমি দৌড়াচ্ছ এত কষ্ট করে তোমার মাথাটা তোমার তোমারই কাছে রয়েছে হাত দিয়ে দেখতে পারো না মিথ্যে সব আর তখন দুম মাথা দিয়েছে ওষুধ মোড়ে শেষ এখানে ভগবানের মায়া এমন যেমন মোহিনী রূপে যেমন করলেন একেবারে এমন মোহ বিস্তার করে দেবেন ও অসুরা বিশ্বাসই করতে পারবে ওকেই বিশ্বাস করবে ভাবে ভগবান কি করলেন শঙ্করকে এখানে বাঁচালেন শঙ্কর হাঁপাচ্ছে বলে আর কোনোদিন এসে ওর করে অমৃত ব্রহ্মাকেও বকেছিলেন নৃসিংহদেব নৃসিংহদেব ব্রহ্মা যখন লাস্টে স্তুতি করছে প্রহ্লাদকে সব প্রহ্লাদের কাছে ঠান্ডা হয়ে গেল তখন নৃসিংহদেব ব্রহ্মাকে এরমভাবে বলছেন হে পদ্মজনী এরকম ধরনের সাপকে কখনো দুধ খাওয়াতে নেই সাপ লিখে রয়েছে নৃসিংহদেব স্বয়ং বলছে পদ্মজি কি বর দিলে ওকে সাপকে কখনো দুধ খাওয়াতে হয় অমৃত হ্যাঁ এইভাবে তারপরে সেই দেবতারা পুষ্পবৃষ্টি জয়ধ্বনি হলো জয় শব্দ নম শব্দ সাধু শব্দ অববধ দিবি আর মমুচুহ পুষ্প বর্ষাণী হতে পাপে বিকাশ বিকাশুরে এইভাবে আনন্দময় ভগবানের সব কথা আজ এখানেই বিশ্রাম রাখবার ইচ্ছা করি কালকে আবার বাদ বাকি আলোচনা হবে বলে মনে হয় ভগবানের ইচ্ছা থাকলে নির্ভীত মরণ মন কদির যোগ যোজ হৃদয় मुनय उपासते तदर ययो स्मरण स्त्रियौरुगेन्द्र भोग भुज दण्ड विषक्त दियो वयमपि ते समा समधि सङ्घ्रिसरो यो सुधा वाञ्छा कल्पतरुवश्य के पास सिन्धु पतितानंग पावन भो